তোমার দিদার পাবার আশায় বসে আছি রসুল্লাহ তোমার দিদার পাবার আশায় বসে আছি রসুল্লাহ দেখা দাও তুমি আমায় সপনে হে হবিবল্লা দেখা দাও তুমি আমায় সপনে হে হবিবল্লা তোমার দিদার পাবার আশায় বসে আছি রসুল্লাহ তোমার দিদার পাবার আশায় বসে আছি রসুল আল্লাহ দেখা দাও তুমি আমায় সপনে হে হাবিব আল্লাহ দেখা দাও তুমি আমায় সপনে হে হাবিব আল্লাহ আরবের পথের দিকে আমি বারবার থাকি চেয়ে আরবের পথ পথের দিকে আমি বারবার থাকি চেয়ে কবে যাব গো আমি ওই মদিনাই হে রসুল আল্লাহ কবে যাব গো আমি ওই মদিনাই হে রসুল আল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপনে হে হবি আল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপনে হে হবি আল্লাহ তোমার দিদার পাবার আশায় বসে আছি রসুল্লাহ তোমার দিদার পাবার আশায় বসে আছি রসুল্লাহ দেখা দাও তুমি আমায় সপনে হে হবিবাল্লাহ দেখা দাও তুমি আমায় সপনে হে হবিবাল্লাহ নবীর রওজার পাশে গিয়ে আমার সালাম জানাতে নবীর রওজার পাশে গিয়ে আমার সালাম জানাতে সুপারিশ কো রিও গো তুমি আমায় হে নবী আল্লাহ সুপারিশ কো রিও গো তুমি আমায় হে নবী আল্লাহ দেখা দাও তুমি আমায় সপনে হে হাবিবাল্লাহ দেখা দম তুমি আমায় স্বপনে হে হাবিবাল্লাহ তোমার দিদার পাবার আশায় বসে আছি রসুলাল্লাহ তোমার দিদার পাবার আশায় বসে আছি রসুলাল্লাহ দেখা দম তুমি আমায় স্বপনে হে হাবিবাল্লাহ দেখা দম তুমি তুমি আমায় সপনে হে হাবিবাল্লাহ তুমি আমার নবী প্রিয় নবী কমলিওয়ালা তুমি আমার নবী প্রিয় নবী কমলিওয়ালা হাসুরের ময় দানিতে পান করায় কাউসারে প্যালা হাসরের ময় দানিতে পান করায় কাউসারে প্যালা দেখা দাও তুমি আমায় সপনে হে হাবিবাল্লা দেখা দাও তুমি আমায় সপনে হে হাবিবাল্লা তোমার দিদার পাবার আশায় বসে আছি রসুলাল্লাহ তোমার দিদার পাবার আশায় বসে আছি রসুল আল্লাহ দেখা দাও তুমি আমায় সপনে হে হাবিব আল্লাহ দেখা দাও তুমি আমায় সপনে হে হাবিব আল্লাহ দেখা দাও তুমি আমায় সপনে হে হাবিব আল্লাহ দেখা দাও তুমি আমায় شھون ہے حبیب اللہ